বুঝতে আর তারপরে রোদের সময় গিয়ে হাজির হয়েছে একটা বিরাট বড় ওই আঁকি আমের রাস্তাটায় কি বলছে কিরকম আল্লাহ পাগল তুমি এত বড় গুড়ি দুই দিন দুজন মেরে ধরা যায় না আর এরকম ছোট ছোট ওই মাল এখানে দিলে ভালো হতো আর এইটা ওখানে দিতে হতো অত সরু লতাতে এত মোটা ফল কেন বাবু আর এত মোটা গুড়িতে এই ছোট্ট ছোট্ট ফল আর আল্লাহ একটা হাওয়া দিয়েছে আর উপর থেকে একটা আম খসে ওর ঠিক কপালে পড়েছে একেবারে সুপুরি বলছে না আজকে থেকে আল্লাহ আছে বলছে সারা তাড়াতাড়ি কলমা পড়ছি কেন বলছে আর যদি ওই মান ওখানে থাকতো তো আমি কমিউনিস্ট ওই মাল তার মাল যদি ওখানে থাকতো তো আমি সুযোগ গন্তব্য স্থানে যাওয়া হতো না কোথায় যেত কবরস্থান যেতে হতো ও বলছে আল্লাহ বলছেন সব করছি আমি কিন্তু জেনে রেখো এই যে এত কিছু করলাম কার মহব্বতে করলাম বলে তুমি শুনছেন আপনারা দ্বিতীয় পর্যায়ের বয়ান শুনুন এই দুটো বয়ান ছাড়া আর কিছু নাই আল্লাহ এবং রসুল মিলে দিন তৈরি করেছেন এটা হচ্ছে ইসলাম সবাই বলুন সুভান আল্লাহ তিনটা প্রশ্ন হবে বন্ধু খুব সাবধান হিন্দুরাও বলছে তোমাদেরকে আর খ্রিস্টানরাও শোনো এই মুসলমানেরা আজ তোমরা নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করো আল্লাহ আমাদের সকলের প্রভু আর মোহাম্মদ সকলের গুরু বিশ্বগুরু মোহাম্মদ সাল্লাম কবরে যাওয়ার পরে কেউ তোমাকে বাঁচাতে আসতে পারবে না ওখানে তিনটে প্রশ্ন হবে চার নম্বর প্রশ্ন হবে না কি বলছেন আপনারা আগে বলছেন না কেন যারাই যেরকম ধরনের লোক খিস্তিমার উপর গাল দিক আর যত রকমের উল্টো পাল্টা কথা বলুক মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করুক কিন্তু আজ পর্যন্ত কোনো বক্তার বাপের ক্ষমতা হবে না যে সে কথা বলে যে কবরের চারটি প্রশ্ন হবে আপনারা বলছেন না কেন সবাই বলুন বন্ধুরা আমার ভাইরা জ্ঞানী গুড়ি ইমানদার ভাইরা জ্ঞানী গুড়ি ইমানদার বাবাজিরা জ্ঞানী গুড়ি ইমানদার মা বোনেরা সবাই বলুন কবরে তিনটে ছাড়া চারটে প্রশ্ন হবে কাকে কাকে প্রশ্ন করবে পীরদের প্রশ্ন হবে না না বলেন হ্যাঁ পীরদের কেউ প্রশ্ন হবে কি ভাই শুনছেন হ্যাঁ ফকিরদেরও প্রশ্ন হবে সাহাবাদেরও প্রশ্ন হয়েছে ইমামদেরও প্রশ্ন হয়েছে প্রশ্ন সবাই হবে যেই খবরে মানবা বুকা বিশ্বপ্রভুকে তুমি মন চাহি চলেছিলে না রব চাহি চলেছিলে হিসেব দাও আমি এবার আমাকে জিজ্ঞাসা করি সমস্ত ফিতনা ফসাদ ভুলে যাও কবরে আমাকে যেতে হবে আমি মোহাম্মদ সোহরাব আলী খান কাশ্মি বলছি আমাকে জবাব দিতে হবে আমি যদি মন চাহি করে থাকি স্বেচ্ছাচারী স্বৈরাচারী করে থাকি আমি কবরে কেউ আমাকে বাঁচাতে আসবে না এবার ঠিক বলছি না ভুল বলছি আমাকে জবাব দিতে হবে আমি যদি মন চাহি করে থাকি জবাব দিতে পারবো না সোজা কথা জানেন এখানে চালিয়ে যাচ্ছেন চালিয়ে যান কিন্তু বাস যখন চালাবে ফেরেস্তারা কে বাঁচাবে বাপ ফেরেস্তারা কি চালাবে ভাই আরে চালাবে না চালাবে না যদি আমি মন চাই চলে থাকি স্বেচ্ছাচারিতা করে থাকি আমি যা ইচ্ছা তাই করে যাচ্ছি আমি বলছি চলছে তো ভালোই পয়সাও হচ্ছে ভালোই উপায় হচ্ছে কি ভাই শুনছেন আমি একদিন বলেছিলাম উত্তর প্রদেশে এক জায়গাতে বায়ান হচ্ছিল আমি বলে হাল তেরা চাল তেরা মাল আর এটা আমি বলি নাই আল্লামা রহমতুল্লাহ যারা ধর্ম নিয়ে ব্যবসা করে আর মানুষকে বিপদগামী করে তিনটে প্রশ্নের কথা কোনোদিন বলে না তুমি শুনতেন আপনারা জি শুধু মানুষ দুনিয়াতে স্বার্থপরতার সাথে চলছে কিছু লোক বলছে দিনের উপর না চলে হারাম পথে চলে বেশ মজাই লাগছে তুমি শুনছেন তোমার মজা লাগাবে যখন পিটুনি হবে আর হাতুড়ি দিয়ে যখন পিটাবে আর সাপ যখন কাটবে দংশন করবে পৃথিবীর কেউ বাঁচানোর জন্য থাকবে না জি হ্যাঁ তো আমি এখানে বলেছিলাম যে হাল তেরা চাল হ্যাঁ মকসুদ তেরা মাল হ্যাঁ क्या जब तेरा चाल है कि लाखों को अंधा कर दिया তুমি যদি শুধু বলে থাকো যে দেখো আমরা যদি ভক্তি রাখি আমাদের জন্য কোনো অসুবিধা নাই নামাজ পড়ো আর না পড়ো শূন্যতের উপর চলো আর না চলো তোমরা নাজাদ পেয়ে যাবে আর মানুষ নামাজ পড়বে না কি বা আরে বলছো না কেন হ্যাঁ আরে নামাজ পড়বে কেউ হ্যাঁ আর আল্লাহ তালা বলছেন সরাসরি যে যদি তুমি আমার হুকুম না মানো না ফরমানি করো আর আমার নবী মোহাম্মদ হাসানের শূন্যতের উপর যদি না চলো না জাতের কোনো রাস্তা নাই কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না নবীর ছেলে করেছিল নবী হয়ে নিজের ছেলেকে রক্ষা করতে পারিনি তুমি কোন ছাড় এবার শুনছেন আপনারা তুমি কার গ্যারান্টি শুনেছ কোরআন বলছে গ্যারান্টি দিতে পারবো না তুমি যদি না মানো মন চাহি চলবে আর তুমি কি কবরে জবাব দেবে যে আমার রব আল্লাহ তুমি রব চাহি চলে দেখাও রব চাহি চলো নাম্বার দুই প্রশ্ন হবে তোমার দিন কি ছিল আমি ইসলাম অনুযায়ী চলেছি না খ্রিস্টান ধর্মের সাথে আমার জীবনের কিছু অংশের মিল আছে আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন সম্মানীয় গানিগুলি ভাইরা আমার জীবনের কিছু অংশ খ্রিস্টানদের সাথে মিল খায় আমার জীবনের কিছু অংশ ইহুদিদের সাথে মিল খায় আর আমার জীবনের কিছু অংশ যদি হিন্দুদের সাথে মিল খায় সবাই শুনছেন যদি কি বললেন ভাই আমার জীবনের কিছু অংশ যদি খ্রিস্টানদের সাথে মিল খায় আমার জীবনের কিছু অংশ যদি ইহুদিদের সাথে মিল খায় আমার জীবনের কিছু অংশ যদি হিন্দুদের সাথে মিল খায় আমার জীবনের কিছু অংশ যদি ওই সাঁওতাল পাউরিদের সাথে মিল খায় কি গো তারা যা খায় তাই খায় তারা যা পান করে সেই মাল খায় শুনছেন আমি ইসলামকে সামনে রেখে চললাম না আমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত দেখবে এই তুমি নখ কাটো নখ কাটার সময় তোমার নবীর সুন্দর মানো না শুধু সৌন্দর্যতার জন্য নখ কাটো তুমি শুনছেন তুমি তোমার ফেস কাটিংটা ঠিক করতে চাও বলো কোনটা কাটা চলবে আর কোনটা চলবে না দাড়ি বাড়ানোর কথা এসেছিল তুমি চাচাজি হবে না চাচাজি ও আপনারা এখন শুনতে পাননি আমার কথাটা রাত হয়ে গেছে চাচাজি হবে না চাচাজি চাচাজি যদি হয় তো শুনে রাখো কাল্লা সালফা চালাম মেরে কল্লা সাফ করে দেবে হ্যাঁ। চালাকি মেরো না আমার হাবি মোহাম্মদের সুন্দর ছাড়া কবরের মধ্যে তুমি নবীজিকে চিনতে পারবে না আমার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে বলো তুমি নবীজিকে চিনতে পারো কি পারো না আমাকে নবীকে চিনতে হবে সাল্লাহ সাল্লাম আর আমার হাবিব সাল্লাম যেন আমাকে চিনতে পারে যদি আমার আমার সুন্নতের উপর যদি আমল না করি আমি নবীর উন্মত হতে পারবো তাহলে সবাই বলুন যদি মেনে চলি সন্ন্যত তবেই তো আমি তার উন্মত আপনারা সবাই শুনছেন ভাই যদি মেনে চলি সুন্নত তবেই আমি উন্মত যে হবে সুন্নতি সেই হবে উন্মতি তবেই সে জান্নাতি শুনলেন আপনারা যদি হতে না পারি সুন্নতি তো হতে পারবো না জান্নাতি সহি বুখারি শরীফের বয় যেটা আমি আপনাদের সামনে পেশ করেছি আবু হুরায়রা থেকে বর্ণিত সহি হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আমার প্রত্যেকটা যাবে কিন্তু যে আমাকে অস্বীকার করে ও জান্নাতে যাবে না আবার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা হুজুর আপনার উন্নতি হয়ে আপনার ভক্ত হয়ে আবার আপনার অস্বীকারকারী এতে পৃথিবীতে হতে পারে কি নবীর অস্বীকারী কঠিন ভাষা হ্যাঁ আমি সৌদি আরবের ভিতরে আরবিতে এই ভাষাটা ভাষণটা দিয়েছিলাম যে তুমি আরবের হতে পারো সাহাবাদের বিরাট আন্তম ফি সাহাবা তোমার এই ধমনীতে সাহাবাদের রক্ত প্রবাহিত শুনছেন আন্তম আউলাদু সাহাবা তুমি সাহাবার বংশধর কিন্তু যদি আনতুম ইদা আনতুম লা তাত্তাবিউনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা তুতাবিক হায়াতুকুম হায়াত الرسول صلى الله عليه وسلم الله سبحانه وتعالى في عرش العظيم وهو مستوي على عرشه তিনি আরশের উপর থেকে আমাকে দেখতেন এই উম্মত তোমার আমি সব কিছু শুনছি তোমার যদি তোমার জীবন আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পবিত্র সুন্নাত আর তার পবিত্র জীবনের সাথে মিল খায় আমি তোমাকে ভালোবাসি আর যদি তোমার জীবন আমার নবীর জীবনের সাথে মিল না খেয়ে তোমার খ্রিস্টানদের সাথে মিল খায় আমি তোমাকে ভালোবাসি না কি ভাই শুনছেন আপনারা أيوة. لا تحبك أبدا إن تتبع الرسول فقد أحبك الله জি এটা আরবিতে বয়ান করেছিলাম তুমি যদি রসুল সালামের অনুসারী হও তুমি যদি রসুলের সাল্লামের এত্তেবা তুমি কার হ্যাঁ? তুমি কার সিলসিলা তুমি নবী মোহাম্মদ সাল্লামের সিলসিলা তুমি শুনতেন তুমি কার মত পথে তুমি মোহাম্মদের মত পথে আমরা সবাই এক আমরা সবাই মোহাম্মদের সাল্লামের উম্মত সবাই মোহাম্মদের তরিকা সিলসিলা মানি আমরা সবাই মোহাম্মদের মত আর পথকে মানি আমরা অন্য কোন নবীর মত পথে আরে বলছেন না কেন নবীদেরকে মানি শ্রদ্ধা করি কিন্তু কাউরির মত পথ আপনারা সবাই জ্ঞানীগুড়ি সমস্ত সম্মানীয় ইমানদার মেহরবান কাদারদার আর হ্যাঁ, আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার সবাই বিবেক পান সবাই বলুন আমরা কি এই সময় হজরত আদম আল ইসলাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর মত পথ মেনে চলতে পারি আরে বলছেন না কেন সবাই একটু জানাই হ্যাঁ কোন কোন নবী রসুলের তরিকা সিলসিলা কি মেনে চলতে পারি অন্য কোন আন্তরিক নবী মোহাম্মদ বাদ দিয়ে আমরা কি অন্য কোন নবীর সারিয়াতের উপর চলতে পারি অন্য কোন নবীর নামের কালমা পড়তে পারি আর বলছেন না কেন অন্য কোন নবীর কিতাবের উপর আমল করতে পারি এখন আর সব চলবে না জি হ্যাঁ আমাকে প্রশ্ন করল জি আমি যাকে অনুসরণ করি না কেন আমি ঠিক মতো জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার রাস্তা অনেক আছে গেলেই হলো যে রাস্তা দিয়ে যাবো বললাম এরকম করে গোলমাল করে যুক্তি দিয়ে কোনোদিন মানুষকে ধোকা দিয়া যায় না কি ধোকা দিচ্ছে জানেন বলছে আমি কলকাতায় যাব তো কলকাতা যাওয়ার রাস্তা অনেক আছে বুঝতে পারছেন কথাটা ও আমি এখান দিয়ে বাগদান ঘুরে ওখান দিয়ে ট্রেনে ঘুরে যাবো লাউ খেলা কেউ বলছে আমি মেন রোড দিয়ে যাবো কেউ বলছে আমি এখান দিয়ে গিয়ে একদম ইয়ে দিয়ে ঢুকবো কি বলে আরে বলছে এখানে বাউরিয়া দিয়ে ঢুকবো আর ওখান দিয়ে গিয়ে একদম দুজারপুর হয়ে সেখান দিয়ে ঘুমাবো ওই রাস্তা দিয়ে কেউ বলছে না আমি এখান থেকে একদম গিয়ে বালি ব্রিজ যাবো আর বালি ব্রিজ গিয়ে এক নম্বর গিয়ে উঠবো ওখান থেকে গিয়ে কলকাতায় ঢুকবো কি জ্বালা দেখো আর একজন বলছে তবে আমি এখান থেকে যাবো না আমি এখান থেকে সরাসরি চলে যাবো নদিয়ায় কৃষ্ণনগর আর কৃষ্ণনগর থেকে চৌত্রিশ নম্বর চাকরি সড়ক তুমি শুনছেন হ্যাঁ তো তোমার বাপের কি তোমার বাপের কি বলে দেখো একবার কবরে কি যাই জিজ্ঞেস করলে যে তোমার নবী কে আর তুমি যদি চাকল ডবালটা বলো পিটিয়ে পাটি সাপটা করে দেবে চালাকি ভুলে যাবে কোরআন বলছে এই লক্ষ লক্ষ নবী রসুলকে আমি পাঠিয়েছি তাদেরকে তরিকা সিলসিলা আমি দিয়েছি তাদেরকে মতপথ আমি দান করেছি কিন্তু সবাই শুনে রাখো এই সব মতপথ গুলো আমি আজ থেকে অচল ঘোষণা করিলাম শুনছেন আপনারা আপনারা কি আমার বায়ন শুন ভাষা শুনতে পারেন অচল না হক বললেন না কি বলছেন না অচল বললেন না হক শব্দ বললেন না শুধু কি বললেন ভাই অচল আসলে বুড়ো হারে চিৎকার করছি তো সেই জন্য একটু ঠান্ডা লেগে এই কিছু কিছু লোক নাই জোর জবরদস্তি খাওয়ায় খেতে চাইবো না শেষ বেলায় বলছে এনি নিচে যখন তাহলে এক চামচ খেতে হবে কালকে জোর করে এই এক চামচ মতো ইয়ে খাইয়ে দেবে কি বলে কি বলে যা ওই দই আমি এমনি সুগার দই খাবো না সে বলছে কিনেছি আপনার জন্য আপনি না খেলে আমার মনটা খারাপ আমার আমার শরীর খারাপ হয়ে যাবে সে বললেন এক চামচ যে সকাল থেকে একটু সর্দি কাশি লাগছে আপনারা যদি আমার সহযোগিতা করেন আমি কিন্তু ওই সঠিক কোরআন শরীফের নির্দেশনের কথা শোনাবো আল্লাহ শোনান কোন যুক্তি তর্ক দিয়ে নয় সরাসরি নফসে সাহি বলো আল্লাহর কালাম বলো নবী মোহাম্মদ পাক জবান দিয়ে তুমি জবাব দাও আমার হাবিব বলছেন আমি বলছি তোমাদের নবী বলছি আমার জবান দিয়ে বলছি ভাষাটা আমার নয় জবানটা আমার আর ভাষা হচ্ছে আমার আল্লাহর কোরআন শরীফের পরে নম্বর আট সুরার নাম আল আরা আল আনআম আয়াত নম্বর একশো চুয়ান্ন আনআম সুরার একশো চুয়ান্ন নম্বর আয়াত পড়ো وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون হে আপনি আপনার পাক জবান নিয়ে বলুন স্বচ্ছ ভাষায় বলুন ব্যাখ্যাহীন ভাষায় বলুন পরিষ্কার ভাবে জানিয়ে দেন এটাই আমার রাস্তা এটাই আমার মতপথ এটাই আমার তরিকা সিলসিলা এটাই আমার শরীয়ত আর এটাই হচ্ছে বিপদ মুক্ত পথ মসৃণ রাস্তা সহজ এবং সরল এটাই হচ্ছে সোজা এটা হচ্ছে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর রাস্তা আর এটাই হচ্ছে নাজাতের একমাত্র পথ ডাক্তার ও পৃথিবীর যত হিন্দু ও যত খ্রিস্টান আর যত ইহুদি আর যত মুসলমান সবাই মিলে চলো আমার পথে কিরকম দাওয়াতটা বুঝতে পেরেছেন এখন আর না নাজাতের কোন রাস্তা নাই আর কোন রাস্তায় চলা যাবে না আর এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবীর মত পথ এসেছিল আর কোন মত পথে চলা যাবে না কোনো মত পথে চলে যাবে না আর মুসা নবী ও হো এটা নিয়ে তো একটা সহি হাদিস এসে গেল জি আশ্চর্য কথা নয় এটা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু ঘটে না কিরম ঘটবে জানে নবীন সাহসাল্লাম বায়ান করছেন পাক নবীর মসজিদে মসজিদের নবমীতে দাঁড়িয়ে গত পরশু দিন আমি বুখারি শরীফের প্রথম খণ্ড থেকে বাবু আলামাতিন নবুয়াতি ফিল ইসলাম এই অধ্যায় থেকে পড়াচ্ছিলাম বুখারি শরীফে ছাত্রদের সামনে তো ওখানে দুটো তিনটি তিনটি হাদিস ছিল তাতে বলছেন নবীন ইসলাম তার পবিত্র মসজিদের পাকা ছাদ ছিল না শুনছেন আপনারা কাঁচা ছাদ ছিল এই খেজুর গাছের গুড়ি দিয়ে তার উপরে কিছু কাঠ দিয়ে মাটি দিয়ে ছাদ তৈরি করেছিল কাঁচা ছাদ হ্যাঁ আর ওই মেম্বার ছিল না তো উনি একটা খেজুর গাছের গুড়ি রেখে এই যেমন পরবর্তীকালে উনি এটা আমার এটা খেজুর না যে তালের শুনছেন সে বহুদিন হয়ে গেছে আদৌ মানুষের যুগের নয় বুঝতে পারছেন বহু বছর আগে একজন আর আমি এই বয়ান করার জন্য ব্যবহার করি হাঁটার জন্য নয় খোঁজবা দেওয়ার জন্য সুন্নত তো উনি ঠেস দিতেন লাঠিতে আর নাইলে সেই খেজুরের কাছে একজন নারী একদিন বলছে আপনি খ্যাস দেন ঠিকই কিন্তু আসল ক্লান্তি দূর করার জন্য আপনার জন্য মেম্বার দরকার একজন লোক এসে বলে হুজুর তো মহিলা যা বলেছে ঠিকই বলেছে আমারও মনে হচ্ছে যে আপনার জন্য একটা মেম্বার তৈরি করলে কেমন হয় তো উনি বললেন ইনসি যদি তোমার আকাঙ্ক্ষা থাকে করতে পারো তো মেম্বার তৈরি হয়ে গেল শুনছেন আপনারা পাঁচ ওয়াক্তের নামাজের পরে কোনো না কোনো বায়ান করতেন একবার জোরে বলুন সুহান লাগে পেশার পরে অধিকাংশ বায়ান করতেন না বাকি চার ওয়াক্তের মধ্যে হতো যেমন ফজরের পর শুনছেন আজকে দিনের রাস্তাতে মেহনতে চার ওয়াক্তের বায়ানটা খুব একটা সুন্দর যাই বুঝতে পারছেন আমি একদিন বসিরহাট এলাকায় গেছি একজন বক্তা দেখি বলছে যে মসজিদের মধ্যে শুধু নামাজ হবে আর কিছুই হবে না আমি বললাম তুমি তো বসিরহাটের হুজুরের কেউ মনে না তুমি কোন রাগের বসতে কি বলছো তোমার হুশ নেই ওনার ওয়াজ শিক্ষা বইটা দেখো বসিরাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ ওয়াজ শিক্ষার নামে একটা বই লিখেছে শুনেছেন আপনারা কোনদিন পড়েন না ঘোড়ার কথা দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ ওসিয়ত নামা পড়ে দেখবেন আপনার দিরা দিল দিমাগ খুলে যাবে কি কি কথা বলে গেছেন বুঝতে পারছেন না দারুণ দারুণ কথা বলেছেন আমি পড়েছি তো ওয়ার শিক্ষার তৃতীয় পৃষ্ঠায় লেখা আছে যে বক্তার সুন্দর তরিকা হচ্ছে যে মসজিদের মধ্যে বসে মেম্বারের উপর বসে যেন বয়ান করে একবার জোরে বলুন সুভান কেন এই হাদিসটা তিনি গ্রহণ করেছেন তিনি লিখেছেন যে নবী ইসলাম সমস্ত হাদিস বলতেন নাইনটি নাইন পার্সেন্ট হাদিস তিনি মসজিদের মধ্যে বলেছেন আর সফরের মধ্যে কিছু বলেছেন ওটা হচ্ছে এক পার্সেন্ট কিংবা শুনছেন আপনারা আর নিরানব্বই ভাগ কোথায় বলেছেন মসজিদের ভেতরে তিনি মসজিদের মধ্যে বয়ান শুরু করলেন দেখা গেল কান্নার আওয়াজ এই কে কানছে তো হুজুর সাল্লাম মেম্বার থেকে নেমে গিয়ে চট করে ওই খেজুর গাছের গুঁড়িটাতে হাত দিয়ে তার হাতে যেমন একটা বাচ্চা ছেলে কাঁদলে তার হাতে গায়ে হাত মাথায় আর তার কাঁধে পিঠে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেওয়া হয় তাকে চুপ করে দেয় চুপ চুপ চুপ আরে বাবার কেঁদো না আর কেঁদো না চুপ হয়ে যাও বলে না বলে না আমার নবী সালাম সেরকম তাকে এরকম করে হাত বুলিয়ে দিলেন ও চুপ হয়ে গেল বলেন যা তোমরা শুনেছো বলে হ্যাঁ শুনেছি কাঁদছিল বলছে এই গুড়িটা কাঁদছে কেন আমার নবী মোহাম্মদ মুবারক দেহের স্পর্শ আর তার যে কোরআনের কথা আর আল্লাহর নামের বড়ত্তর মহত্বের কোরআনের আয়ের দিয়ে যে বয়ান এইটা শুনতে পেত তাই ও এখন থেকে বঞ্চিত হয়ে যাবে যে নবীজি সাল্লাহ সাল্লামের স্পষ্ট পাবে না তাই এ কানছে আমার হাবিব বললেন ওই ওই ওই মানে পিলারটার নাম ছিল হান্নানা কি নাম ছিল কি উস্তুয়ানে হান্নানা এখনো গিয়ে হজ করতে যাবে ইচ্ছা করলে তার চোখ যদি থাকে তাহলে সে দেখতে পাবে যে রিয়াজুল জান্নাতের মধ্যে একটা পিলার রয়েছে বড় কি গো স্তম্ভ ওই স্তম্ভটা লেখা আছে উস্তুয়ানায় হান্নানা আমরা খুব খুব ভালো করে দেখেছি হাজারো লোককে দেখিয়েছি সমস্ত ইতিহাস গুলো ওখানে রয়েছে যাদের চোখ নেই তারা দেখতে পায় না যায় আর ঘুরে চলে আসে কি শুনছেন জান্নাওয়ালা লোককে জিজ্ঞাসাও করে না যাদবপুর ইউনিভার্সিটির একজন প্রফেসর তার কাছে বুঝতে পারছেন ভদ্রলোক গিয়ে আমার সাথে দেখা পরিচিত ছিল বলছে সৌরভ ভাই আমি কিছুই ঠাই পাচ্ছি না অনেক বই পড়েছিলাম কিন্তু কোন জায়গায় কি আছে কি জানি তুমি একটু সময় দেবে বয়স্ক লোক আমাকে তুমি বলে বলে হ্যাঁ আর আমি তাকে বর্দা বলে রাখি তাহলে দাদা ঠিক আছে চলেন আপনাকে সময় দিচ্ছি দু তিন ঘন্টার সময় দিলাম তাকে সমস্ত পিলার পিলারগুলো দেখালাম কোন জায়গায় নবী ইসলামের জন্য হ্যাঁ কয়েদিদের নিয়ে সে বেঁধে রাখা হতো মদিনার মসজিদে কয়েদিকে বেঁধে রাখা হয়েছে বেইমান বদমাস তাকে মসজিদের মধ্যে বেঁধে রেখেছে নবী সাল্লাম আপনি নিষ্কাশ শরীফের দ্বিতীয় খন্ডে দেখুন আপনি কিতাবুল মুসারা বন্দীদের বয়ান পড়বেন আপনি বাংলাতে পড়ে দেখুন তাকে লেখা যে সোনা মাহমুদ উসাল একটা বহুত বড় বদমাস লোক তাকে মসজিদে থামে বেঁধে রেখেছে সেই থামের এখনো পর্যন্ত নাম লেখা আছে উস্তুয়ানায় উসারা বেঁধে রাখা হতো সেই লোকটা এত খুনি এত বড় অপরাধী যে নারীদের সম্ভ্রম নষ্ট করেছে নবী ইসলামের অনেক সাহাবাকে হত্যা করেছে শুনছেন আপনারা ওমর ফারুক এগুলো তো গিয়ে ছুটিতে ধার দিচ্ছে আমাকে বললি একেবারে বদমাসকে জবাই করে ফেলবো হ্যাঁ, নবীজকে বললেন না গো ওকে খানা খাওয়াও আমার তখন মনে হলো তাহলে হুজুর ও যদি ভড় করে হেগে দেয় যে তোদের মরার আগে আমি মসজিদে পায়খানা করে দেবো সে যদি পেশাব করে দিত তো ও কয়েকদিনে রাখার জন্য আলাদা ঘর করলে হতো না শুনছেন আপনারা আরে আপনার জ্ঞানীগুলি মানুষ আপনারা আমার প্রশ্ন বুঝতে পারছেন আমি আমার উস্তাদকে প্রশ্ন করেছিলাম এই হাদিসটা পড়ার সময় যে কেন আমার নবী সাল্লাম আমি কি নবীর ভুল ধরতে পারি আরে বলছেন না কেন কিন্তু আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে ওর জন্য একটা আলাদা কয়েকখানা তৈরি করা যায় না কি গো বন্দি ছালা বাংলা তর্জমা করি কয়েকখানা মানে ছালা সেখানে গিয়ে তাকে রাখো আর তাকে খাওয়া দাও আমার উস্তাদ খুব সুন্দর উত্তর দিয়েছিলেন বললে মোড়ে সহরাব তোমাকে একটা কথা বলছি শোনো যদি সাল্লাম ওই বদমাসটাকে কতল করে দিতেন আর তাকে খুন করে দিতেন ও তো সুজা জাহান নামে চলে যেত তো শুনছেন আপনারা আরে নবী সাল্লাম যাকে খুন করবেন সে কোথায় যাবে জাহান নামে তো এতে ইসলামের কি উন্নতি হতো আর মুসলমানদের বা কি মঙ্গল হতো না সবাই শুনুন উস্কানি দেওয়া এতে মুসলমানদের কোনো মঙ্গল নেই আর ইসলামের কোনো উন্নতি নেই সবাই শুনছেন আপনারা আমার নবীকে বলতে পারতেন এক এক খুন করো কে কেটে ফেলো না আমরা যদি কেউ কাউরের বিরুদ্ধে উস্কানি দিই अगर किसी को उकसाते हैं ये नबी के तरीके के खिलाफ কি ভাই শুনছেন আপনারা উকসানো এবং উস্কানি দেওয়া জি নবী হিসেবে বললেন ওর সাথে সদ্ব্যবহার করো কেউ যেন কর্মর করে তাকিও না পিটপিট করো না হাসি মুখে ওকে কুশল বিনিময় করো আর যেটা তোমার বাড়িতে খাবার আছে ওর সাথে বসে তুমি নিজে বসে ওর সাথে খাও আমার তো মনে হচ্ছে ওকে মার খাবো দুটো খাওয়াবো ওকে ভাত খাওয়াবো তুমি শুনছেন চা তাকে খাওয়াচ্ছে সে নামাজটা দেখতে পেত না সে আপোষের মধ্যে করা দেখতে পেত না মশলা মশাই যে নিজেদের মধ্যে আলোচনা এটাও বুঝতে পারতো না মাসপাড়ার মধ্যে যে ইহুদি মহিলাদের খিদমত করা হচ্ছে সাধারণ মানুষের হ্যাঁ একটা দুস্থ মানুষের সেবা করা হচ্ছে অসুস্থ মানুষের তিমারদারি করা হচ্ছে হে সব জিনিস দেখতে পেত না এই চব্বিশ ঘন্টা পরে ওর মনের পরিবর্তন হবে ওর জীবনের পরিবর্তন হবে আমার হাবিব সাহেব যখন চব্বিশ ঘন্টা পরে জিজ্ঞাসা করেছেন সুমামা কি বিচার করতে পারে সুমামা বলছে সুমামা এবং উসাল তার নাম বলছে হুজুর এই ভালো পরিবেশে এই সুন্দর পবিত্র পরিবেশে এই রকম একটা আপনি যে পরিবেশ তৈরি করেছেন আমি তো জানতাম না এই যে খারাপ লোকগুলোকে আপনি ভালো করে ফেলেছেন কেউ শুনছেন আপনারা নিকৃষ্ট জাতিকে আপনারা সবাই আমার ভাষাটা একটু লক্ষ্য করবেন এই নিকৃষ্ট জাতিকে শ্রেষ্ঠত্বের করে সমাসীন করেছেন আমি জানতাম না আমি মনে করতাম যে আপনি মোহাম্মদ আপনি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে শুনছেন আপনারা আমাদের বাপ দাদার চোদ্দ পুরুষের ধর্ম ছেড়ে দিয়ে আপনি একটা নতুন ধর্ম প্রচার করছেন কিন্তু আপনি যে সমাজের সংস্কার করেছেন নোংরা মানুষগুলোকে ভালো করেছেন জীবনের পবিত্রকরণ করেছেন সৎ শিক্ষা দিয়েছেন চেতনা এসে গেছে পরিবর্তন হয়েছে এটা দেখার পর আমার মনের মধ্যে হচ্ছে যে আমি সত্যি একটা অপরাধী আমার আর বাঁচার কোনো অধিকার নেই তাই আপনি আমাকে যত তাড়াতাড়ি পড়েন আমি আমার কি চাই শুনছেন হত্যা চাই আপনি খুন করুন আমাকে কতল করুন আমার কতল হওয়া দরকার আমার দুনিয়াতে বাঁচার অধিকার নেই কেন আমি এদের কাছে এসে বুঝতে পারছি যে আমি কত বড় অপরাধী আমি কত অপরাধ নিরপরাধ মানুষকে হত্যা করেছি কত মানুষের ধন সম্পদ লুট করে বড় লোক হয়েছি আর কত নারীর আমি সম্ভ্রম নষ্ট করেছি আমি আর তুলিতে মারতে চাই না কিন্তু আপনার যা দয়া এই মায়া দেখে আমার মনে হচ্ছে হয়তো আপনি খুন নাও করতে পারেন তাই আমি দ্বিতীয় অপশন দিচ্ছি যদি আপনি আমার উপর অনুগ্রহ করেন তো আমি অকৃতজ্ঞ নই শুনছেন আপনারা আমি অকৃতজ্ঞ নই আমি খুব ব্রেনী আচ্ছা বলুন তো অপরাধ ব্রেনী লোকেরা বেশি করে না বোকা লোকেরা করে আরে বলছেন না কেন ব্যাংক লুট করার জন্য সেই রকম বড় বড় অফিসারের দরকার হয় না হয় না আমার মতো লোক যদি ব্যাংক লুট করতে যায় লুট তো করতেই পারবো না আগেই ধরা পড়ে যাবো কি বলছেন আপনার বলছেন না কেন ধরা পড়ে যাবো না যাবে না এসব পরিকল্পনা তো সেরকম ব্রেন নিয়েই করে তো আমি বদমাস হতে পারি আমি কিন্তু খুব বুদ্ধিমানও বটে আমি অকৃতজ্ঞ নই আর যদি আপনার আপনি আমার কাছে মুক্তি পঞ্চান যে আপনার সাহাবারা খেতে পাই না কিছু টাকা চাই ক কোটি টাকা নেবেন দেবো তিনটে অপশন দিলেন বললেন এখনো পুরো মন তৈরি হয়নি এখনো টাকার গরম দেখাচ্ছে কেউ শুনছিলাম না উনি আরো চব্বিশ ঘন্টা পার হয়ে গেল কথা হলো আট আটচল্লিশ ঘন্টা এসে বলেন এই সুমামা আজকে তোমার মন মানসিকতা বললেন হুজুর আমি বাঁচতে চাই না এটাই আমার আসল কথা আর আপনি যদি আমাকে প্রাণ ভিক্ষা দেন তো আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকবো আর সত্যি আমার এখনো মনে হচ্ছে যেন আপনার সমাজের মধ্যে অভাব আছে তো আমি তো বিরাট ধনী আপনি যদি কিছু বিনিময়ে মাল যদি নিতে চান মুক্তিপণ কি বলে দেখা মুক্তিপণ তো আমি মুক্তিপণ দিতে আমি রাজি হুজুর সাহেব চলে গেলে বাহাত্তর ঘন্টা পার হওয়ার পর কতদিন হলো ভাই আরে বন্ধু তিন দিন এ আল্লাহ কিছু ফান জানে না শোনেন বন্ধু তিন দিন হ্যাঁ তিন দিন পর এসে বলেন সুমামা কি ব্যাপার উনি তখন তিনটি অপশন দিলেন বললেন কেউ আছো একজন মনে করছে ওর বাঁধনটা খুলে দাও আর ওকে মুসলমান হতেও বললেন না আর ওর অপরাধের এত খুন করেছে আর নারী সম্ভ্রাম নষ্ট করেছে শাস্তিও দিলেন না কিরকম কথা আপনার শুনছেন আরে ইসলাম কি জিনিস শুনছেন না শুনছেন না উস্কানি দিয়ে মানুষকে মারার কথা বলা হয়েছে আরে না কেন দুর্ব্যবহার কথা বলা না মসজিদের মধ্যে বেইমানকে বেঁধে রেখে তাকে কি জিনিস দেওয়া হচ্ছে দেখুন তিন দিন পরে আমার নবী একবারের জন্য সাল্লাম একবারের জন্য তাকে বলেননি এই তুমি মুসলমান হও তাইলে তোমাকে ছেড়ে দেবো এ কথাও বলেনি যে পণ দাও টাকা দাও বললেন ফিরি ফিরি বিনা শর্তে নিঃশর্ত মুক্তি এত বড় অপরাধী অমর ভারত মনে করছে যা ফসকে গেল আমি কাটবো মনে জানা আমি এই সুযোগটা হারিয়ে ফেললাম বাপু হ্যাঁ? খুলে দিলে যে শিকল দিয়ে বাঁধা ছিল সুমামার ব্যবস্থাকে খুলে দেওয়া হলো উনি দৌড়ে চলে গেলেন হাদিসের কিতাব পড়বেন দেখবেন লেখা আছে চিতা বাঘ যেমন দ্রুত গতিতে বিদ্যুৎ গতিতে ছোটে তেমনই ছুটে পালিয়ে গেলেন সুমামে উসাল সাহাবাদের মধ্যে কিছু কিছু সাহাব বললেন যা কি ভুল হলো বলতে ফের পালিয়ে গিয়ে আবার সেই খুন খেলামি করবে কিন্তু নবী ইসাল্লাম পুরোপুরি আশ্বস্ত বলুন আলহামদুলিল্লাহ তিনি নিজের উপরে আস্থা রাখেন যে না সুমামা পালিয়ে যায়নি ও এখনই ফিরে আসবে মনে মনেই করছেন খানিক্ষণ পরে সব সাহাবা দেখছে আরে অবাক্কাণ্ড সুমামা ফিরে আসছে আর ভালো জামা গায়ে দিয়ে আসছে আর সে টুপি মাথায় দিয়ে আসছে বলুন সুভান আল্লাহ একবার বলুন সুভান আল্লাহ হ্যাঁ তুমি সুযোগ দিয়ে আসছে আর এসে সে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আপনি আমার বাহ্যিক বাঁধন খুলেছেন শৃঙ্খলাকে আপনি মুক্ত করেছেন কিন্তু যে ব্যবহারের শৃঙ্খলা আপনি আমাকে পড়িয়েছেন এই শৃঙ্খল থেকে আমি কোনোদিন মুক্তি পাব না তাই আপনার বলা নাই আপনি আমাকে জোর করে আপনি মুসলমান হতেও বলেন নাই জোর করে ধর্মান্ত এটাও তো আপনার কাজ নয় জোর করে নিজের মতবাদে নিয়ে আসা এটাও তো দেখছি আপনার কাজ নয় আপনি তো মানুষের অন্তর জিততে চান আমার অন্তর আপনি জিতে ফেলেছেন তাই আমি আমি আপনার বলার আগেই বলছি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু তবে সবাই মোহাম্মদ সাল্লাল্লাহু নামের কালমা পড়ে ঈমান ঈমান আনার পরে কি ঘোষণা জানেন হুজুর পৃথিবীতে বেশি ঘৃণা আপনাকে করতাম ভুল বুঝে আজকে যখন সত্য জানলাম তো পৃথিবীতে আপনার থেকে আর মহব্বত কারণেওয়ালা কেউ নাই আমার কাছে আপনি সর্বশ্রেষ্ঠ আমার মাহবুব নবী একবার বলুন সাল্লাহ দু নম্বর এই মদিনাকে ঘৃণা করতাম মদিনার লোককে দেখলি খুন করার জন্য আমার মাথায় খুন জমে যেত আজ মদিনার থেকে শ্রেষ্ঠ শহর আর আমার কাছে কোন শহর নাই বললেন আমার কোটি কোটি টাকা আছে আজ থেকে একটা ফুটো করি কানা করি খরচ করব না সব আপনার দিনের মতে লুটিয়ে দেবো একবার জোরে বলুন সুহান চাই তুমি মোহাম্মদ যদি হও তুমি না তুমি সবাইকে আমরা আরে বলুন আমি গত বছরের আগের বছরে আফ্রিকাতে গিয়েছিলাম তার আগেও গেছে আফ্রিকায় প্রথমে দুটো দেশে যাই আমার কাছে